কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আমাদের আয়োজনে বড় বড় অপরাধগুলো নিয়ে আলোচনা করছিলাম কারণ আমরা অনেকে না জেনে বড় অপরাধে লিপ্ত রয়েছি অনেকে না বুঝে বড় অপরাধ করে যাচ্ছি অনেকে অনেকে ইচ্ছা করে হয়তো বা বড় অপরাধের সাথে জড়িত কিন্তু একটু সতর্ক একটু সজাগ একটু সাবধান একটুখানি অনুভূতি সজাগ রাখলেই হয়তো বড় অপরাধ থেকে দূরে থাকতাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি কারো জীবনে যাতে এমন কোনো পরিস্থিতি না হয় এই জন্য আমরা এই আয়োজনের ব্যবস্থায় পরস্পরকে ওসিয়ত করতে চাই আসুন না হয়তো অবজ্ঞায় অবহেলায় তুচ্ছ তাচ্ছিল্যে আমাদের দ্বারা বড় অপরাধ হচ্ছে কবিরা গুণা হচ্ছে জেনে নেই পরিচয় পেয়ে নেই তারপরে সাবধান হই সতর্ক হই নিজেও বাঁচি কবিরা গুণা থেকে পরিবার পরিজন আপনজন সবাইকে রক্ষা করি কবিরা গুণা থেকে কারণ কবিরা গুনার পরিণাম জাহান নাম ছাড়া কিছুই নয় যদি না তৌবা না করা যায় আল্লাহ সুফানা হুয়া তালা আমাদেরকে তৌবা করতে নিজে ডেকে আদেশ করেছেন এবং তিনি নিজে বলেছেন তাদেরই তৌবা তিনি কবুল করেন ইন্নামাত্মা তো আল্লাহ আল্লাহর দায়িত্ব তাদের তৌবা কবুল করা অজ্ঞতার কারণে না জেনে না বুঝে হয়তো অপরাধে লিপ্ত অপরাধ বুঝার পরে জানার পরে অনতিবিলম্বে করে আল্লাহ তৌবা করলাম মাফ করে দাও রব্বুল আলমিন বলছে তাদের তৌবা তিনি কবুল করেন কিন্তু তাদের তৌবা আল্লাহ কবুল করেন না ওয়ালাই সাথে তৌবা তাদের তৌবাই হয় না যারা ধারাবাহিক ভাবে পাপিষ্টতা পাপাচারিতা অনাচার অবিচার করে যায় ধারাবাহিক ভাবে পাপ অপরাধ গুণা যারা করে জেনে শুনেও করছে তাদের তৌবা কবুল হয় না মৃত্যুর মুহূর্তে তৌবা কবুল হয় না তৌবার জন্য নিজে লজ্জিত হওয়া অপরাধের পুনরাবৃত্তি না করা এবং মা বাবা মানব অথবা সমাজ আর গুত্রের কারো কোনো অধিকার নষ্ট করে থাকলে সংশ্লিষ্টের অধিকার ফিরিয়ে দেয়া এগুলো শর্ত কেবল আস্তাক ফিরুল্লাহ বললাম হ্যাঁ আল্লাহ তার নিজের অধিকার ক্ষমা করে দিতে পারেন হ্যাঁ রব্বুল আলমিন এখলাসের সাথে তৌবা করলে ওকিল হয়ে যার অধিকার নষ্ট করেছি তার থেকেও রব্বুল আলমিন ক্ষমা নিয়ে দেবেন হাসবুল ওকিল রব্বুল আলমিন মাধ্যম হিসাবে কল্যাণ আর সফলতা পাওয়ার মাধ্যম হিসেবে তিনি যথেষ্ট কিন্তু বন্ধুগণ আমরা আজ কয়জনে মন তৌবা করি আসুন না তৌবা করতে শিখি নিজেদের কল্যাণ করতে শিখি অকল্যাণ থেকে নিজেরা বেঁচে থাকি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিন বন্ধুগণ আর এই জন্য আমাদের উদ্যোগ আমাদের এই উদ্যোগটাকে রব্বুল আলমিন কবুল করুন আমরা নিজেরা কবিরা গুণা জানার জন্য কবিরা গুণা নিয়ে আলোচনা করছিলাম আজকে ঠিক একটি কবিরা গুণা নিয়ে আলোচনা করব আর তা হলো অন্যায়ের পক্ষে অযথা তর্ক করা ইচ্ছা করে ঝগড়া বাঁধানো ইচ্ছা করে বিতণ্ডায় লিপ্ত হওয়া তর্ক ঝগড়া আর বিতণ্ডা এটা হলো কবিরা গোনা অন্যায়ভাবে মিথ্যার পক্ষে অসত্য প্রতিষ্ঠার জন্যে তর্ক বিতণ্ডা আর ঝগড়া বাঁধানো কবিরা বন্ধুগণ রব্বুল আলমিন তা হারাম করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাম তা হারাম করেছেন আমরা যদি মিথ্যা তর্ক করার অপরাধটা যে কবিরা গুণা কে প্রথম করেছে কিভাবে করেছে তা যদি ইতিহাস ঘেটে দেখি তাহলে কোরআন আল করিম আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছে এই সৃষ্টিতে আল্লাহ সুফান সামনে আমাদের বিরুদ্ধে প্রথম অযথা বিতণ্ডা এবং তর্ক করেছে ইবলিস শয়তান আদম আলী হিসালামের জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাস্তবতায় সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়ে সকল সৃষ্টিকে যখন তাকে সেজদা করতে আদেশ করেছিলেন বলছেন ইবলিস ইবলিস করে নাই আবা অস্বীকার করেছে সে অস্তাক বাড়া সে অহংকার করেছে এবং বিতন্ডা করেছে বিতর্ক করেছে সে বলেছে আনা খাই রম্মিন হু আমি তার চেয়ে উত্তম আমি তার চেয়ে শ্রেষ্ঠ আদমকে সৃষ্টি করেছ মাটি থেকে এই বলে বিতর্ক করেছে মিথ্যা বিতর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় বিতণ্ডা আর বিতর্ক আমি সহ্য করিনি বলেছেন বেরিয়ে যাও অভিশপ্ত তুমি মালাউন একটি অপরাধ আল্লাহর আদেশ লঙ্ঘন আর এই আদেশ লঙ্ঘনকে প্রতিষ্ঠিত করার জন্য অযথা বিতণ্ডা আর বিতর্ক শয়তান চিরজনমের জন্য মালাউন হয়ে গিয়ে অযথা বিতণ্ড আর বিতর্ক এর অন্যতম একটি কারণ আদেশ লঙ্ঘনের পাশাপাশি অযথা তর্ক করেছে বিতণ্ডা করেছে বন্ধুগণ আজ এমন বিতর্ক আর বিতণ্ডা আমাদের মাঝে কি নাই আমরা যদি ঠিক এমনি ভাবে কোরআন আলী করিম থেকে আরো কিছু বিতর্কের ইতিহাস তুলে ধরি এক এক করে বিতণ্ডা বিতর্ক আর বিতণ্ডা যেটা কবিরাগুনা অর্থাৎ জেনে শুনে সত্য স্বীকার করার জন্যে নিজের পক্ষে সাপোর্ট তৈরি করার জন্য অযাচিত যে বিতর্ক এটা যুগে যুগে এই পৃথিবীতে আদম সন্তানরা করেছে যদি আমরা পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিল এবং কাবিলের হত্যাকাণ্ড দেখতে চাই কোরআন কেইমে রব্বুল আলমিন ইতিহাস তুলে ধরেছেন ওতলু আলাইহিম আপনি সত্যতা সহকারে আদমের দুই পুত্রের খবর সবাইকে জানিয়ে দিন দুইজনেই কুরবানি করেছিল একজনের কুরবানি কবুল হয়েছিল আরেকজনের কুরবানি কবুল হয় নাই যার কুরবানি কবুল হয় নাই সে রাগে বিতণ্ডায় ফেটে গিয়ে বলল আমি তোমাকে হত্যা করো অপরদিকে যার কুরবানি কবুল হলো সে তার ভাইকে বোঝানোর চেষ্টা করলো ভাই বিতর্ক করো না আল্লাহ তো কবুল করেন যার কুরবানি কবুল হলো তিনি বিতনটা করলেন না তিনি বরং বুঝানোর চেষ্টা করলেন এবং তার ভাইকে বললেন ইন্নামা কবুল করেন কেবল মুত্তাকির কাছ থেকে আল্লাহকে যে ভয় করে তারই সবকিছু আল্লাহ কবুল করে কিন্তু কাবিল সন্তুষ্ট হলো না রব্বুল আলমিন কোরআনে কেমে উঠিয়ে দিয়েছেন তার মন তাকে জিজ্ঞাংসায় প্ররোচিত করল এবং বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব এবং বিতর্ক বিতনটা অন্যায়ভাবে বিতনটা অন্যায়ভাবে বিতর্ক এর পরিণামের বাস্তবতাই হলো হত্যা করে ফেলল যখন হত্যা করলো তখন বুঝলো কি অপরাধ করেছে হত্যা করার পর ভাইয়ের মৃতদেহ কি করবে এর আগে তো পৃথিবীতে কেউ মারা যায় নাই কাবিল ভাইয়ের মৃতদেহ নিয়ে চিন্তাগ্রস্ত হয়েছে রব্বুল আলমিন কাক পাঠিয়েছেন কাক আজকে যে আমরা কাককে গালি দিই তর্ক করতে গিয়ে বিতর্ক করতে গিয়ে কাউয়া বলি কাক আমাদের শিক্ষক এই পৃথিবীতে মানুষদের কবর দেওয়া শিখিয়েছে কাক রব্বুল আলমিন দুইটি কাক পাঠালেন যাতে দেখায় কেমন করে ভাইয়ের মৃতদেহ দাফন করবে তা বাস্তবে কাবিলকে দেখানোর জন্য দুইটি কাক আসলো কাক শিখালো কবর দেওয়া ধর্মতত্ত্বের বাস্তবতা এটা প্রমাণিত যে জাতি তাদের মৃতদেহকে কবর দেয় না বুঝতে হবে ওরা কখনো সত্যের কাছে ছিল না ওরা আপাদমস্তক মিথ্যা যে ধর্মই হোক না কেন এটা বরং মানবতার প্রথম বাস্তবতায় মৃতদেহকে মাটিতে কবর দেয়াটাই কাক শিখিয়েছে তাই কাককে গালি দিতে নেই কাউয়া বলতে নেই শুধু তাই না আজকের পরিবেশবিদ পরিবেশের আন্দোলন যারা করেন তাদেরও পরিসংখ্যান হলো কাক অনেক পরিশ্রম করে এই পৃথিবীর সুন্দর পরিবেশ রক্ষার জন্যে তাই বিতণ্ডা করতে ঝগড়া করতে রাগ করতে কাউয়া বলে গালি দেওয়া উচিত নয় বন্ধুগণ দ্বিতীয় বিতণ্ডার এই প্রমাণ এর পরিণাম হলো কাবিল কর্তৃক হাবিলের হত্যা করা এবং শেষ পর্যন্ত কাবিল আফসুস করে বলল ইয়া আন আফসুস আমি কি কাকের মতো হতে পারলাম না কাকের মতো বিবেক আর বুদ্ধিমান নাই রব্বুল আলমী নিয়ায়াত উঠিয়ে দিয়ে এটা প্রমাণ করলেন অন্যায়ভাবে বিতণ্ডা অন্যায়ভাবে বিতর্ক ইতর প্রাণীর চেয়েও মানুষকে ধ্বংস করে দেয় তাই এটা কবি রাখু না বন্ধুগণ এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে একটা আছে একটা বিধান আছে বিচার ও শান্তি এবং কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত সে বিষয়টা আমরা চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও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 বলেছেন তার জাতিদেরকে কিন্তু যারা অযথা নবীদের সাথে বিতর্ক করেছে প্রশ্ন করেছে তারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে আবার অনেক নবী এবং রসুলগণ আলিহিমুসালামের সাথে রাজন্যবর্গ অযথা বিতর্কে লিপ্ত হয়েছে যেমন উঠিয়ে ধরেছেন এমন দুই তিনটি বিতর্কের ইতিহাস যেমন দেখতে পাই আমরা মুসা আলী সালাম মুসা আলী সালাতাম ফেরাউনের দরবারে সত্যের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করলেন রব্বুল আলমী বলেন মুসা আলী সালাতাম যাও মুসা আলাইসালামকে আদেশ করলেন ফেরাউন ও তো বিভ্রান্ত ও বিদ্রোহী ও সত্য বিমুখ ওর কাছে সত্য বলো যাও যাতে উপদেশ গ্রহণ করে তোমার যাতে ভয় করে মুসা আলী সালাম গেলেন ফেরাউনের কাছে ঠিক এমনি ইব্রাহিম আলী হিসালাতামও দাওয়াত দিয়েছেন রাজন্য বর্গের কাছে গিয়েছেন দাওয়াত নিয়ে করে নিকে কেমাল্লা উঠিয়ে ধরেছেন আর বিতর্ক করতে গিয়ে যেমন একটি ইতিহাস রব্বুল আলমিনের রসুল দাওয়াত দিতে গিয়ে রব্বুল আলমিনের পরিচয় তুলে ধরেছেন বলেছেন আমার রব তিনি রব্বি আল্লাহিমিত আমার রব তিনি যিনি জীবন দেন আর মৃত্যুও দেন জীবন মৃত্যুর মালিক যিনি অযথা বিতন্ডা আর বিতর্ক আর ঝগড়ার ভাব দেখাতে গিয়ে বলছে আনাহিত আমিও জীবন দেই মৃত্যু দেই ইতিহাসের বর্ণনায় প্রমাণিত জেল থেকে দুইজন বন্দী ধরে এনেছে একটাকে ছেড়ে দিয়েছে একজনকে হত্যা করতে আদেশ করেছে কয় আমিও তো হত্যা করলাম আমিও জীবন দিলাম নাউদুবিল্লাহ আমি জানি অযথা বিতন্ডা বিতর্ক পরে যখন আল্লাহ নবী বলেছেন আমার রব তিনি ইয়াতি বিশ্বামস মিনাল মাশরিক আমার রব তিনি যিনি সূর্য পূর্বাকাশে উদয় করার পারলে পশ্চিম দিক থেকে সূর্য ওটাও দেখি ঠান্ডা হয়ে গিয়েছে কাফের কুফুর করতে গিয়ে অযথা বিতনটা আর আগায় নাই তবে অযাচিত বিতনটা অন্যায় বিতর্ক সত্য দংশকারীদের সত্য অস্বীকারীদের চরিত্র কোরআন করিম তুলে ধরেছে শুধু তাই না অযাচিত বিতর্ক অযাচিত বিতণ্ডার আরেকটি ইতিহাস কোরআন আল করিমের রব্বুল আলমিন তুলে ধরেছেন সেইদিনা মুসা আলী হিসালামের সম্প্রদায়ে মুসা আলী হিসালাম সম্প্রদায়ে একজন মানুষ নিহত হলো কে তাকে হত্যা করেছে হত্যাকারীর পরিচয় জানার জন্য মুসা আলী হিসালাম বললেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা একটি গাবি জবাই করে জবাইকৃত গাবির শরীরের একটি অংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো তেলে মৃত ব্যক্তি মুহূর্তের জন্য জীবিত হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে তারপর আবার মরে যাবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে মুসা আলী হিসালাতাম এই কথা বললেন মুসা ইসলামের সম্প্রদায় একটা একটা করে প্রশ্ন করতে লাগলো অতিরিক্ত প্রশ্ন এটা অবিতনটা অতিরিক্ত প্রশ্ন এক এক করে প্রশ্ন করতে লাগলো বলল মুসা আল্লাহ নবী মুসা আলী হিসর হচ্ছে বলেন তো এর রং কি মুসা ইসলাম বলেন আল্লাহ রং বলে দিছেন ওরা বললো তাহলে এটা কেমন হবে দেখতে কেমন রব্বুল আলমিন তার উত্তর দিলেন এর আকার আকৃতি প্রকৃতি কেমন হবে তা কেমন এক এক করে প্রশ্ন করতে লাগলো মুসা আলী সালাম এবং তার উম্মতের অযাচিত বিতর্কের ইতিহাস করে রেখে আল্লাহ সুরাতুল বাকারাতে তুলে ধরেছেন মুসা ইসলাম বলছেন এই কথা বলা হুজুয়া তুমি আমাদের সাথে মস্করা করছো যে গাভি জবাই করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে তারপর এক এক করে মা আলাউনুহা মাহি এই পরে একের পর এক প্রশ্ন করতে লাগলো পরে যখন সত্যি ওরা নিজেরা প্রশ্ন করে জিনিসটাকে ক্লোজ করে ফেললো তখন ওদের জন্য অনেক কঠিন হল কিন্তু সত্যি যখন গাবি জবাই করে ফাদা বাহু হা তারা জবেও যখন ঠিক মতো করলো যা করার তা করলো তা সত্য বুঝলো তাই অযাচিত বিতর্ক করতে নেই অযাচিত প্রশ্ন করতে নেই বিতণ্ডা করতে নেই মুসা আলী হিসালের সম্প্রদায় ইমান আনয়নের পরও এমন বিতর্ক করে নিজেদেরকে নিজেরা কষ্ট দিয়েছে রব্বুল আলমিন মানুষের নিজেই নিজে কষ্ট দেবে এটাও হারাম করেছে তাই এটা কবিরা গুণা রসুল সাল্লাহ সাবধান করেছেন অতিরিক্ত প্রশ্ন করো না অযাচিত বিতর্ক অতিরিক্ত প্রশ্ন বিতণ্ডার অংশ বিতর্কের অংশ অযাচিত বিতর্ক এবং বিতণ্ডা করো না এমন সব অতিরিক্ত প্রশ্ন করো না যা প্রকাশিত হলে নিজেরই ক্ষতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এমন অপরাধ থেকে হেফাজত করুন বন্ধুগণ তবে ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ বিতর্ক বিতন্ডা এই বিষয়গুলোকে বলতে গিয়ে তিনি বলেছেন বিতর্ক আর বিতন্ডা তিন প্রকার হতে পারে এটির নাম হলো মীরা আর তা হলো অন্যায়ভাবে জেনে শুনে মিথ্যার পক্ষে বিতর্ক করা নিজের ইগু কায়েমের জন্য মিথ্যা প্রতিষ্ঠিত করার জন্য জেনে শুনে সত্য ধ্বংস করার জন্য বিতর্ক জেনে শুনে অতীতের বৃদ্ধা বিষয়ের পক্ষে সাফাই গাও আরেকটি হলো জিদাল জিদাল মানে হলো বিতর্কের বাস্তবতায় একটি অভিমতের বিপরীতে আরেকটি অভিমত একটি কথার বিপরীতে আরেকটি কথা এমনিভাবে ধারাবাহিক উপস্থাপন আল্লাহ তালা এই জিদালটা করতে অনুমতি দিয়েছেন তবে উত্তম পন্থায় রব্বুল আলী বলেছেন উদু আইলা সাবি রব্বিকা ডাকবে মানুষকে আল্লাহ তালার দিকে দাওয়াত দেবে সত্যের দিকে বিল হ্যাকমাতি প্রজ্ঞাময়তার সাথে বিজ্ঞান মনস্কতার সাথে বিজ্ঞান মনস্কতার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে হাসানা এবং অতি উত্তম ওয়াজের মাধ্যমে ওয়াজ মানে হলো এমন বক্তব্য যা বুঝার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় না তো মানুষকে সত্যের পক্ষে দাওয়াত দিতে গিয়ে এমন কথা বলতে হবে এমন ওয়াজ করতে হবে যাতে শব্দ স্পষ্ট হয় কথা স্পষ্ট হয় ভাষা স্পষ্ট হয় আর এই জন্যে মুসা আলী হিসালাম নিজে দোয়া করেছিলেন রবিশাহ সদরি ওয়াসিরলি আমরি দোয়া করেছিলেন রব্বি ইসরাহলি সদরি আমার হৃদয়টাকে বড় করে দাও প্রশস্ত করে দাও মুসা আলী হিসালাম দোয়া করেছেন আল্লাহ হৃদয় প্রশস্ত করো বুকটা বড় করো আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম দোয়া করার আগে রব্বুল আলমিন নিজে তাকে বলেছেন আলম সদারাক রবি হে আমি কি আপনার বক্ষটা প্রশস্ত করে দেই নাই বন্ধুগণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হোসমেন উম্মত হিসেবে আমাদের জন্য এটা কল্যাণের মর্যাদার আর শ্রেষ্ঠত্বের সত্যি রসুল হোসেমের যথার্থ উম্মত হতে পারলে রব্বুল আলমী হৃদয়টা খুলে দেবেন তবে মুসা আলী সাল্লাহ হোসমের মতো দোয়াও করতে হবে রব্বিশ আলী সাদরি ও আমার রব আমার বুকটাকে প্রশস্ত করে দাও বিশাল করে দাও আকাশের চেয়ে বড় বানায় দাও ওয়াসিরলি আমরি আর সকল কঠিনকে সহজ করে গ্রহণের তৌফিক দাও হৃদয়টা বড় না হলে কঠিন জিনিস সহজভাবে গ্রহণ করা যায় না আর ওয়াহলুল অকদাতামিল্লিসানি ইফকাহু কাউলি জড়তা ছাড়িয়ে দাও যাতে মানুষ কথা শুনতে পায় এই জন্যে দাওয়াত দিতে গেলে দায়ী হওয়ার জন্য তিনটা মৌলিক শর্ত একান্ত প্রয়োজন এক নাম্বার মনটা আকাশের চেয়ে বড় হতে হবে হৃদয়টা আকাশের চেয়ে বড় কঠিন জিনিস সহজভাবে গ্রহণ করার যোগ্যতা আর তাইলে এমন স্পষ্ট কথা বের হবে যা মানুষ বুঝবে তার বোলাইন বলেছেন ওয়াজ করতে হবে মানুষকে হাসানা অতি উত্তম এমনভাবে কথা বলতে হবে যাতে মানুষ সব সহজ বুঝে প্রশ্ন করার সুযোগ পাবে না প্রশ্ন করার দরকার নেই এককভাবে শুনবে আর বুঝে যাবে তবে বলছেন ওয়াজাদিল হুম বিল্লাতি হি আহসান আর যদি বিতর্ক করতেই হয় তাহলে উত্তম পন্থায় করো যেমন রব্বুল আলমিনের নবীগণের ইতিহাস বিতর্ক যারা করেছে তাদের উত্তর দিতে গিয়ে এমন ভাবে তারা বিতর্ক করেছেন যে মিথ্যা ধ্বংস হয়েছে সত্য প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং ইমাম গজ্জা আলী বলেছেন তৃতীয় যে প্রকারের নাম খুশুমাত তার মানে হলো এমনি অযাচিত বিতর্ক এমনি বন্ধুগণ কথাকে নিয়ন্ত্রিত করতে বলেছেন কথা রেকর্ড হয় লিপিবদ্ধ হয় আমল নামায় সব আসবে সুতরাং অযাচিত বিতর্ক আর কথা কেন রব্বুল আলমিনের দেয়া সুন্দর নিয়ামত ঠোঁট আর জিব্বাকে অন্যায় ব্যবহার কেন আসুন না আমরা সবাই মিলে অযাচিত বিতন্ডা বিতর্কের মতো কবিরা গুণা থেকে নিজেদেরকে রক্ষা করি আল্লাহ সুফান আমাদের সকলকে তৌফিক দিন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H short code three zero double zero eight three SWIFT BIC code IBO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের